ইকরামা রদিল্লাহ হতে বর্ণিত আলী রদিল্লাহ তাল্লাহ্ন এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন এ সংবাদ আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট পৌঁছলে তিনি বলেন যদি আমি হতাম তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না কেননা নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর আজাব দ্বারা কাউকে আজাব দিবে না বরং আমি তাদেরকে হত্যা করতাম যেমন নাবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে লোক তার দিন বদলে ফেলে তাকে হত্যা করে ফেলো